মহান আল্লাহ রবুল আলমী তাঁর পাকড়াও অতি সূক্ষ্ম ও শক্ত তিনি পৃথিবীর বড় বড় পরাশক্তির দাবিদারদেরকেও অতি সামান্য ও তুচ্ছ জিনিসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তিনি আউনকে ধ্বংস করেছেন সমুদ্রের পানি দিয়ে আর নামরুদের সকল হাত দাগ শক্তি মহাশক্তিকে ধুলিস করে দিয়েছেন সামান্য একটি ল্যাংড়া মশার মাধ্যমে সেই অভিশপ্ত ফিরাউন নামরুদের প্রেতাত্মা বোস আর তার দোসরদের ধ্বংস অনিবার্য তাদের ধ্বংসযজ্ঞ সম্পাদন করার জন্যে ভূমিকা স্বরূপ পাঠিয়েছেন অ্যানথ্রাক্স নামীয় জীবাণুটিকে এই অ্যানথ্রাক্স নিঃসন্দেহে খোদার এক গজব এই গজবের কোপানলে পতিত হয়ে বুসরা ধ্বংস হয়ে যাবে আফগান ভূমিতে আজ রাজে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে এই তাণ্ডবই হবে ওদের শেষ আস্ফালন এখানেই ঘটবে ওদের দম্ভ অহংকারের শালীর সমাধি তারই আগমনী বার্তা নিয়ে এলো আমাদের এবারের উপহার parody audio album anthrax anthrax প্রভু হে তুমি শত নিয়ামতে ডুবিয়ে রেখেছ ভুবন তোমার দুনিয়াতে নাচেও আমি পেয়েছি কত আয়োজন প্রভু হে তুমি শত নিয়ামতে ডুবিয়ে রেখেছ ভুবন তোমার দুনিয়াতে নাচেও আমি পেয়েছি কত আয়োজন তোমার নিয়মিত হয় আবার নিয়মিত আস্ত যায় তোমার হুকুমে সুর দিত হয় আবার নিয়মিত আস্ত যায় কেউ একই হুকুম দিয়েছ প্রভু সকলেও একই হুকুম দিয়েছ প্রভু তোমার নিয়ামত অতি সীমাহীন প্রভু হে তুমি শত নিয়ামতে ডুবিয়ে রেখেছ ভুবন তোমার দুনিয়াতে নাচেও আমি করেছি কত আয়োজন অনেক করুণা করে গড়েছ মানুষ আমায় আবার সঠিক পথ দিয়েছ আমায় অনেক করুণা করে গড়েছ মানুষ আমায় আবার সঠিক পথ দিয়েছ আমায় না ও সঠিক পথ পারতে তুমি না ও সঠিক পথ পারতে তুমি দিয়ে করেছ তুমি বড় হেসান প্রভু হে তুমি শত নিয়ামতে ডুবিয়ে রেখেছ ভুবন তোমার দুনিয়াতে নাচেও আমি পেয়েছি কত আয়োজন প্রভু হে তুমি শত নিয়ামতে ডুবিয়ে রেখেছ ভুবন তোমার দুনিয়াতে নাচেও আমি পেয়েছি কত আয়োজন তোরা দেখ দেখ